হাসান বশির রহমতুল্লাহ আলহি বলেন আল্লাহর কসম হাসান ইবনু আলী রদিল্লাহ তাল্লাহ্ন পর্বত প্রমাণ সেনাদল নিয়ে মোয়াবিয়া রদিল্লাহ তাল্লাহ্ন এর মুখোমুখি হলেন আমর ইবনু আস রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমি এমন সেনাদল দেখতে পাচ্ছি যারা প্রতিপক্ষকে হত্যা না করে ফিরে যাবে না মুয়াবিয়া রদিল্লাহ তাল্লাহ্ন তখন বললেন আল্লাহর কসম আর মুয়াবিয়া ও আমর ইবনু আস রদিল্লাহ তাল্লাহ্ন উভয়ের মধ্যে মুয়াবিয়া রদিল্লাহ তাল্লাহ্ন ছিলেন উত্তম ব্যক্তি তিনি বললেন হে আমর এরা ওদের এবং ওরা এদের হত্যা করলে কাকে দিয়ে আমি লোকের সমাধান করব। তাদের নারীদেরকে তত্ত্বাবধান করবে তাদের দুর্বল ও শিশুদের কে রক্ষণাবেক্ষণ করবে অতপর তিনি কুরাইশের বানু আব্দে শামস শাখার দু ব্যক্তি আব্দুর রহমান ইবনু সামুরা ও আবদুল্লাহ ইবনু আমর রদিল্লাহ তাল্লাহ্নকে হাসান রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট পাঠালেন তিনি তাদের বললেন তোমরা উভয়ে এ ব্যক্তিটির নিকট যাও এবং তার নিকট সন্ধির প্রস্তাব পেশ করো তার সঙ্গে আলোচনা করো ও তার বক্তব্য জানতে চেষ্টা করো তারা তার নিকট গেলেন এবং তার সঙ্গে কথা বললেন আলাপ আলোচনা করলেন এবং তার বক্তব্য জানলেন হাসান ইবনু আলী রাজিয়াল্লাহ তাল্লাহ্ন তাদের বললেন আমরা আব্দুল মুতালিবের সন্তান এই সম্পদ অর্থাৎ বাইতুল মাল আমরা পেয়েছি আর এরা রক্তপাতে লিপ্ত হয়েছে তারা উভয় বললেন মুয়াবিয়া রজিল্লাহ তাল্লাহ্ন আপনার নিকট এরূপ বক্তব্য পেশ করেছেন আর আপনার বক্তব্য জানতে চেয়েছেন ও সন্ধি কামনা করেছেন তিনি বললেন এ দায়িত্ব কে নেবে তারা তার জবাবে বললেন আমরা এ দায়িত্ব নিচ্ছি অতপর তিনি তার সঙ্গে সন্ধি করলেন হাসান বসরি রহমতুল্লা আলাহি বলেন আমি আবু বাকরাহ রাজিল্লাহ তাল্লাহ্নকে বলতে শুনেছি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আমি মেম্বরের উপর দেখেছি হাসান বিন আলী রাজিল্লাহ তাল্লাহ্ন তার পাশে ছিলেন তিনি একবার লোকদের দিকে আরেকবার তার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন আমার এ সন্তান একজন নেতা সম্ভবত তার মাধ্যমে আল্লাহ তালা মুসলমানদের দুটি বড় দলের মধ্যে মীমাংসা করাবেন আবু আবদুল্লাহ রহমতুল্লা আলাহি বলেন আলী ইবনু আবদুল্লাহ আমাকে বলেছেন যে এ হাদিসের মাধ্যমেই আবু বাকরাহ রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে হাসানের শোনা কথা আমাদের নিকট প্রমাণিত হয়েছে